মাশরুক রহমাতুল্লা আলাহী হতে বর্ণিত তিনি বলেন আমি আয়সা রদিয়াল্লাহ তাল্লাহকে আল্লাহ রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম এর রাতের সালাদ সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বললেন ফজরের দু রাকাত সুনাত বাদে সাত বা নয় কিংবা এগারো রাকাত